قال رسول الله صلى الله عليه وسلم لتتبعن سنن من كان قبلكم حذو القذة بالقذة حتى لو دخلوا جحر ضب لدخلتموه قالوا اليهود والنصارى قال فمن أو كما قال النبي صلى الله عليه وسلم الأمين জামি মসজিদে উপস্থিত আজকের জুমাতে উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ শ্রোতাবৃন্দ আল্লাহ ওয়াহদাহুল শরিক আলহ তৌফিক দিলে ইংরেজি প্রথম বর্ষের সূচনাতে আপনাদের সামনে ইসলামিক ক্রিস্টি কালচার সভ্যতা এবং শিক্ষা নিয়ে সামান্য কিছু বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ সনগণনা খ্রিস্টানরা করেছে গ্যারিগ্রিয়ালে বলা হয় আফটার ডেথ বলা হয় খ্রিস্টান এরা বলা হয় বিভিন্ন নামে পরিচিত ইংরেজি সনের নাম সে ক্যালেন্ডার প্রস্তুত করা তার নিয়ম কানুন তার সময় নির্ধারণ তার যে কালচারাল প্রভাব সেটা নিয়ে আজকে আলোচনার দিকে যাচ্ছে না কালচার বলতে আমরা কি বুঝি বহু চিন্তাবিদরা বহু গবেষকরা এ নিয়ে নানান ধরনের বক্তব্য দিয়েছেন সবিরোধিতাও রয়েছে তারপরে কালচার এবং সিভিলাইজেশন দুটো এক কিনা কৃষ্টি এবং সভ্যতা দুটো এক কিনা ধর্মের সাথে তার সম্পর্ক কি এ নিয়ে ব্যাপক গবেষণা আলোচনা বিস্তৃতভাবে হয়েছে আমাদের দেশের সবচেয়ে সহজ সরল বই যেটা লিখেছেন আবুল মনসুর আহমদ সাহেব সেটা হলো বাংলাদেশের কালচার মোল্লা আক্রম খা মুসলিমবঙ্গের সামাজিক ইতিহাসের মধ্যে কিছু তুলে ধরেছেন তো আমি ওই একাডেমিক সংজ্ঞায় বা জ্ঞানগত শিক্ষাঙ্গনে যে ডেফিনিশন ব্যবহার করা হয় ওগুলো নিয়ে আজকে আমার আলোচনার বিষয় নয় আমার আলোচনা সহজবোধ্য এবং ভাষা ভাষা সম্মানিত শ্রোতৃমণ্ডলী একটা প্রচলন যা জনসমাজে সুপ্রতিষ্ঠিত হয় মানুষ মেনে নেয় সরকারিভাবে সেটাকে গ্রহণ করে নেওয়া হয় রেওয়াজ সেটাকেই সাধারণত কালচার বলা হয় সেটাই সাধারণত কৃষ্টি হঠাৎ ঘটে যাওয়া ঘটনার নাম কৃষ্টিও নয় কালচারও নয় হঠাৎ জেনা হয়ে গেল একটা নারী পুরুষ এটা নাম কৃষ্টিও না কালচারও না এটা পাপাচার এটা ঘটনা বা দুর্ঘটনা উন্মৈথন পুরুষে পুরুষে জেনা করে ফেলল এটা কালচার নয় এটা পাপাচার এটা দুর্ঘটনা হঠাৎ ঘটে গেছে কিংবা আড়ালে আড়ালে হচ্ছে যেরকম আমেরিকার কথা বলতে পারি যখন রিপাবলিকানরা ক্ষমতায় থাকে তখন পুরুষে পুরুষে ব্যভিচারটা কালচার না তাদের দেশে বৈধ অবৈধতার মাঝখানে থাকে তারা এটার বিরোধী কিন্তু ডেমোক্রেটরা যখন ক্ষমতায় থাকে তখন সেটা কালচার কারণ এটা বহুল প্রচলিত ওই দেশে সরকারের আবার সমর্থন হয়ে যায় সেখানে বর্তমান যারা ক্ষমতায় এসে ডেমোক্রেটরা এরা যে কোনো পাপাচারের পক্ষে মানুষ চায় আমি দিয়ে দেব এমনকি পুরুষে পুরুষে বিবাহ যদি দুইজনে করতে চায় গির্জা বাধ্য সে বিয়ে পড়াতে ফ্রান্সে পুরুষে পুরুষে বিয়ে হবে সেটা হঠাৎ যদি কোথাও দুর্ঘটনা ঘটে যায় সেটা কালচার নয় কিন্তু প্রচলন করে দেওয়া হয়েছে রাষ্ট্রের সমর্থন আছে সেটা কালচার হয়ে যায় সেটা কৃষ্টি হয়ে যায় পাশ্চাত্যে জেনা ব্যবচার দুইজনের সম্মতি থাকলে বৈধ চলছে রাষ্ট্রে আইনে নিষেধ নাই সেটা কালচার সেটা কৃষ্টিতে রূপান্তরিত হয়ে গেল কিন্তু হঠাৎ জেনা ঘটিত হয়ে গেল সংগঠিত এটার নাম কৃষ্টি নয় এটার নাম কালচার নয় এইটুকু আপনার মাথায় শুধু দিতে চাচ্ছি মুসলিম সমাজে আমরা কোনটাকে কৃষ্টি বলবো কোনটাকে কালচার বলবো মুসলিমদের মনে রাখতে হবে বর্তমানে আকাশ কালচার বলা হয়ে থাকে মুসলিম সভ্যতার আকাশ কালচার মুসলিম সংস্কৃতিতে আকাশ কালচার কেন তাদের দিনটা আকাশ থেকে আসা খুব ভালো করে মাথায় নিয়ে নেবেন আকাশ সংস্কৃতি স্কাই কালচার হাওয়াই সভ্যতা সংস্কৃতি হ্যাঁ ইসলাম মূলত আকাশের সংস্কৃতি আকাশ থেকে আসা এই দিন এই দিন মাটির থেকে ওঠেনি আকাশ থেকে এসেছে আল্লাহ কোথায় একজন দাসীকে নিয়ে আসলো একজন কি একটু কিছু করেছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আইন আল্লাহ বলো আইন তুমি বলো আল্লাহ কোথায় মেয়েটা বলে দিল ফিসামা আল্লাহ আকাশের উপরে তার মনিব কাল্লামে উলেমেন আতে খাফা ইন্হা মুমিনা একে তুমি আজাদ করে দাও এ মেয়েটা মুমিন কেন আল্লাহ আকাশের উপরে إليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه যত ভালো কথা তার দিকে উঠে যায় يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه আর নেক আমলগুলা আপনার ভালো কাজ যত কিছু আছে ভালো আচরণ যত আছে ভালো কথা যত আছে সব আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় নেককাররা আকাশে চলে যাবে উর্ধাকাশে আল্লাহর কাছে চলে যাবে মৃত্যুর সাথে সাথে আকাশের দরজা খুলে দেওয়া হবে ফেরেশতারা তাকে স্বাগতম জানাবে মারহাবা আহলান সাহলান এটা কার রূহ কার আত্মা এত সুগন্ধি এত ভালো তাতে ঘ্রাণ আসতেছে ও অমুকের আত্মা মমিন ছিল ভালো কাজ করে এসেছে পৃথিবীতে এক আকাশের দরজা খুলে যায় দ্বিতীয় আকাশের দরজা খুলে যায় সপ্তম আকাশের দরজা খুলে যায় আল্লাহ ওয়াহদাহুল্লাহ শরীকাল বলে দেন এর নামটা ইল্লিয়িনে ঊর্ধ্বতন যে রেজিস্টার বুক আছে সেটা লিখে রাখো তারপরে তাকে রুহটা কবরে ফেরত দিয়ে দেওয়া হয় আবার পাপাত্তা পাষাণ্ড লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য আকাশের দরওয়াজা খোলা হয় না ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামাল ফি সাম্মিল খিয়াত তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না সূচের ছিদ্রির ভিতর দিয়ে উট কিংবা উটের মতো বড় প্রাণী ঢুকতে পারে সূচের ছিদ্রিতে উট ঢুকতে পারে এরাও জান্নাতে যেতে পারবে না আকাশের দরজা খোলা হবে না তার জন্য কাজে ইসলাম ধর্মটা আকাশের ধর্ম ইসলাম ধর্ম আকাশের ধর্ম আকাশ সভ্যতা আকাশ সংস্কৃতিটা আকাশ সংস্কৃতি যেটাকে আপনারা নতুন বলতেছেন এটা আকাশ সংস্কৃতি নয় এটাতে মাটিতে বানানো এটা আপনারা আকাশে ছড়িয়ে দিয়েছেন রোগ জীবাণু ছড়িয়ে দিয়েছেন করোনা ভাইরাসের চেয়ে মারাত্মক জীবাণু ছড়িয়ে দিয়েছেন ক্যান্সার ওর জীবাণু চেয়ে মারাত্মক জীবাণু ছড়িয়ে দিয়েছেন এই ভাইরাস তো মারাত্মক ভাইরাস ছড়িয়ে দিয়েছেন এয়ার পলিউশন বলুন সাউন্ড পলিউশন বলুন এই শব্দ দূষণ বলুন বায়ু দূষণ বলুন তার মারাত্মক দূষণ আপনার মাটির মধ্যে আমদানি করে সেটা আকাশে ছড়িয়ে দিয়েছেন ঘরে ঘরে সেটা পৌঁছে গেছে সদ্য যেটা thirty first night doctor Muzaffar আলোচনা শুরু করেছিল দূর থেকে তার থেকে আলোচনা করেছে দেখুন এটা কার সভ্যতা কার সংস্কৃতি এটা কি মুসলিম সভ্যতা এটা মুসলিম সংস্কৃতি এটা বাংলাদেশের কোন জাতীয় দিবস বাংলাদেশের কোন আনন্দ দিবস বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত কিছুই না আগে তো শুরু হতো ঠিক ত্রিশ তারিখ রাত বারোটার পরে এখন ভকাটের দল শুরু করে তিন দিন আগের থেকে কেন সুযোগ আছে না করার তো কেউ নেই নিষেধ করার কেউ নেই বাধা দেওয়ার কেউ নেই লুত আলাইহিসসালামের যুগের মতো পথে পথে জেনা করবে নিষেধ করার কেউ নেই বায়ু ছাড়ার প্রতিযোগিতা কে দূষিত ভাই কত আওয়াজ করে লুত আলাহিসাল্লাহ কাহিনী পথে পথে বসে বসে ফাজলামি করা ফাত্রামি করা শয়তানি করা নোংরামি করা বদমাইশি করা এই বদমাইশদেরকে ফিরে দেখে আইন কোথায় প্রশাসন কোথায় ব্যবস্থাপনা কোথায় তুমি আমার ঘুম ভাঙলে আবার কে এই ভকাতে আমি রাত্রে ঘুমিয়েছি আমার কাজ আছে আমার এবাদত বন্দী আছে আমার ছেলেবেলে লেখাপড়া আছে আমার ঘরে রুগী আছে তুমি বদমাইশ তোমার বাবা মা কোথায় অসভ্য রে কেন অসভ্য তুমি আমার ঘরের ছেলে পাটকা বোধ আমার কে তোমার কমন সেন্স নাই তোমার বিবেচনা শক্তি নাই বাবা মা নীতি আদর্শ শিক্ষা দেয়নি বারোটায় মানুষ ঘুমিয়ে পড়েছে তাদের পরের দিন কাজ আছে তাদের ঘুমাতে হবে তাদের ফজরের সালাত আছে তাদের ঘরে রুগী আছে পড়াশোনা আছে কোন কমন সেন্স তোমার কোন আক্কাল কোন বুদ্ধি তোমাকে বলল যে বারোটার পরে পটকা ফুটানো যাবে এই বাংলাদেশে কমন সেন্স কোথায় প্রশাসন কোথায় আইন কোথায় শাসন কোথায় নেতৃবৃন্দ কোথায় এলাকার ইমাম সাহেবরা কোথায় তুমি তোমার ঘরে কি করো গোপনে আমি জানি না ওটা খোঁজ নেওয়া দায় দায়িত্ব আমার নয় তুমি কয়টা অন্যায় করলে তুমি জানো একটি হলো মুসলিম সমাজ অমুসলিম সংস্কৃতি আমদানি করলে নির্বোধের মতো তুমি মুসলিমের সন্তান তুমি কি খ্রিস্টানের বাচ্চা তুমি কি হুদির বাচ্চা কোন কারণে তোমার খ্রিস্টানদের ফটকা ফুটাইতে হবে তোমার কি বোধ শক্তি কি হাঁটুর মধ্যে নামছে না মাথার মধ্যে ঘিলু আছে খুব রাগারাগি করছি কিছু মনে করো না কেন বহুত কথা হয়ে গেছে প্রথম হলে আমি শক্ত কথা বলতাম না অধিকাংশ ভকাতে খোঁজ নিয়ে দেখেছি বাড়ির মালিকের বলা পানে না আশপাশ দেখেছি ভকাতে ছেলেপেলে আছে গ্রুপ করে করে ঘরে চরস খায় বোতল টানে জুয়া খেলে তাসের আড্ডা মারে কিছু বললে চোখ কাট করে তাকায় থাকে কয়েকদিন মেনে সিগারেট ঠেকানোর জন্য বাচ্চা ছেলেরা আমার সামনে আরো জোরে পটকাপড়ায় এই তো শিখিয়েছেন আপনার ছেলেদেরকে এই তো আদব শিখিয়েছেন ভবিষ্যৎ বড় নেতা হবে এরা বদমাসি করতে করতে শয়তানি করতে করতে বেয়াদবি করতে করতে অন্যায় করতে করতে অসৎ আচরণ করতে করতে নির্বোধ আচরণ করতে করতে জাতির বড় বড় নেতা হয়ে যাবে তারপরে যা তাই হবে আমেরিকার পার্লামেন্টে গত রাত্রে আক্রমণ গতকালকে আক্রমণ হয়েছে বিশ্বের নাকি সবচেয়ে শ্রেষ্ঠতম সভ্য দেশ চারজন মারা গেছে যাই পরাজনে আমি জানি না সেখানকার অবস্থান অনেকে বলে জো বাইডেন জিতেছে কালচারালে জিতে নেয় নির্বাচনে জিতেছে কালচার এমন একটা মারাত্মক জিনিস কালচারাল জিতে নেয় এই জন্য এর আগের নির্বাচনে অনেকেই বলল যে হারবে ট্রাম্প আমার ধারণা ছিল জিতবে কেন আমেরিকার জাতি এখনো মহিলা আনবে না এই কালচার এখনো হয় নাই সেখানে তারা এখনো পুরুষতান্ত্রিক আছে যত মহিলার স্বাধীনতার কথাই বলুক না কেন ওইখানে নামে নাই তাদের এখনো তারা পুরুষ কালচারেই আছে নারী কালচারে যাবে না যতই আমাদের মহিলার পক্ষে পিটানো হোক না কেন কিন্তু পুরুষের সাথে যে এবার জিতে গেছে নাম্বার টু ট্রাম্পের পক্ষে জনসমর্থন জো বাইডেনের কাছাকাছি আর জাতীয়তাবাদী চেতনা যাদের মধ্যে আছে আমরা আমেরিকান এখানে কাউকে ঢুকতে দেব না এখানে কাউকে স্বাধীনভাবে চলতে দেব না এমন একটা সংকীর্ণ চিন্তা চেতনা যোগিয়ে দিয়েছে ট্রাম্প যেরকম ভারতে নরেন্দ্র মোদী তাদের ধর্মীয় সংকীর্ণতাকে মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করে তারা বারবার যেতে যাচ্ছে ওটা ট্রাম্প এই কাজটা করতে পেরেছে এই তাদের অতীত পুরানো জাহিলি চিন্তার যে কালচারটাকে আরো জাহিলিয়াত নিশ্চিত করে ট্রাম্প পিছিয়ে নেই অনেক শক্ত অবস্থান তার জাতীয় পর্যায়ে সহজ নয় এখানে হয়তো আল্লাহর ইচ্ছা যে দীর্ঘদিন তোমরা সারা পৃথিবীর মধ্যে গন্ডগোল লাগাই দিস একবার তালেবান সৃষ্টি করেছ আবার আল কায়দা সৃষ্টি করেছ ব্রিটিশও একই কাজ করে গেছে ফিলিস্তিনের ইতিহাস আপনারা জানেন আপনারা জানেন তুর্কিস্তানের ইতিহাস কালচারাল ইতিহাস তুর্কিস্তানের প্রায় ছয় সাতশত বছরের মুসলিম খেলাফত তিন মহাদেশ তারা শাসন করেছে প্রায় এক কোটি বর্গ মাইল এশিয়া ইউরোপ এবং আফ্রিকা দাঁড়িয়ে দিল দাঁড় করে দিল পাশ্চাত্য তাদেরই একজন পোশাকে তার নাম হল মুস্তফা কামাল তার নাম নয় কামাল তার ওস্তাদের দেওয়া পাশা হলো নেতা ওই দুই শব্দ আমি এই জন্য ইচ্ছা করে বাদ দিয়েছে হালি মোস্তফা তার আবার উপাধি দিল আতাতুর্ক লিবিয়ার যুদ্ধে মধ্যপ্রাচ্যে এসে পাশ্চাত্য আগেই ষড়যন্ত্র করে তাদের বহু কিছু করেছে খেলাফতটাকে ধ্বংস করার জন্য নজরুল না বুঝে কবিতা লিখলেন ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই অসুরপুরে সুর উঠেছে জোরসে সামাল সামাল তাই হো হো হো কামাল তুমি কামাল কে ভাই বোঝে নাই কবি মানুষ তো কবি মানুষ যুদ্ধা বিদ্রোহী কিন্তু পলিটিক্স আন্তর্জাতিক ষড়যন্ত্র মুসলিমদের বিরুদ্ধে যে অবস্থা বুঝেনি তাকেই দাঁড় করায় দেয় তাকে যদি একটা যুদ্ধ জয় করায় মাটি বাকি ভূখণ্ডগুলো নিয়ে নেয় খুব একটা ইঁদুর বিড়ালের খেলা খেলে সামান্য একটা ভূখণ্ড তার হাতে ছেড়ে দিয়ে খেলাফত বিলুপ্ত করে দিয়ে তারপরে ঘোষণা করে দিল এই হল তুর্কি জাতির পিতা তুমি কয় ইঞ্চি জায়গা দখল করেছ হে মোস্তফা তুমি কয় ইঞ্চি জায়গা দখল করেছো তিন মহাদেশ জয় করেছিল তুর্কি খলিফারা একেবারে সার্বিয়া পর্যন্ত ওখানে বুলগেরিয়া হাঙ্গেরিয়া পর্যন্ত পশ্চিম দিক আপনাদের আমি সেটা বলতে চাই না এদিকে আফ্রিকার মিশর টিশর সহ এবং মধ্যপ্রাচ্য সহ ইরান সহ যে ভূখণ্ডের চিন্তা তুমি কতটুকু করেছ তুর্কি ভরা জাতির পিতা নয় পিতা এই বাড়াইটা এই হল মুসলমানের মাথা যা খাওয়ায় তাই খাই সম্মানিত উপস্থিতি লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম হাত্তা লাউ দেখালো জোহরা দব্বেল্লা দেখাল তুমু তোমরা ঢুকে যাবে তোমরা অনুসরণ করবে কাবলা তোমাদের পূর্বপুরুষদের যে নীতি চরিত্র সেগুলা তোমরা ধারণ করবে এই যে তীরের সাথে ধনুকের সাথেই থাকে পালক থাকে ওই পালক বাতাসের ভারসাম্য রক্ষা করে তীর যেদিকে ছুটবেন ঠিক সেই দিকে যাবে বাতাসের ভারসাম্য রক্ষা করে পালক লাগানো থাকে নিচের দিকে ওইটা না থাকলে তীর ডানবেন দিকে চলে যাবে খুব জোরে ছাড়লে ওইটাকে বলে হাজওয়াল কুদ্দাতে বিল কুদ্দা তার জন্য একটা কঠিন এই জন্য আমি একটু বুঝিয়ে দিলাম আপনাদেরকে একেবারে একটার পিছনে আরেকটা সরাসরি তাদের অনুকরণ করা শুরু করে দেবে হাত্তা লাও দেখালো জহরা দব্বেল্লা দেখাল তুমু এমনকি তারা যদি কোন গুই সাবের গাতায় ঢুকে ওই পিছনে পিছনে গুই সাবের গাতায় ঢুকবে আর বলবে আমি এখন সভ্য আমি এখন কালচট আমি এখন উচ্চ সংস্কৃতির ধারক বাহক কেন ওদের পিছে পিছে আমি গুই সাবের গাতায় ঢুকতে পেরেছি পাস করে এসেছি আমি তোমাকে একটা প্রশ্ন করি আল্লাহর বান্দারা কোনদিন তোমার ঈদ উপলক্ষে কৃষ্ণরা কিছু করবে হিন্দুরা কিছু করবে ইহুদিরা কিছু করবে তুমি তো মুসলমানের সন্তান তোমার কমন সেন্স সেন্সটুকু হয় না কেন ওরা কুত্তা নিয়ে ঘোরে আমাদের দেশে ভকাটরা ফটকা পটকা নিয়ে ঘোরে এখন দুই দিন আগেই শুরু করে তিন দিন আগে বন্ধ করে না খায় তো কাম নাই করবে কি ভাই মুরব্বি ধাওয়ায় মার্বেল খেলায় তো বলে চাষা আপনার পোলায় তো বিড়ি খাইছে কারণ বাবারে গরিব মানুষ কিছু খাওয়া পায় না এই এটা ওটা খায় মানুষ ইত্যাদি কি করবে কাজ নেই ভকাটের দল কিছু সস্তাতে পটকা ফুটায় ও জানেও না পটকা ফুটালে আরেকজনের ক্ষতি হয় আকাশে বায়ু দূষণ হয় অর্থাৎ এই যে বারুদগুলা বাতাসের এমনিতে সীসা মিশ্রিত বায়ু খুব বিষাক্ত আমাদের দেশের খুব কঠিন অবস্থার মধ্যে আমরা বিরাজ করছি সাউন্ড পলিউশন এই গাড়ির আওয়াজ ছোট শহর এখানে হরনের আওয়াজ খামাখা হরন বাজায় বসে বসে জানে সামনে আছে ট্রাফিক সিগন্যাল পড়ে আছে ও বাজাচ্ছে হরন মনের আনন্দে বাজাচ্ছে বেউকুপের মতো কানের মধ্যে তীরের মতো ঢুকতেছে ব্রেন নষ্ট করছে হার্ট নষ্ট করতেছে সম্মানিত উপস্থিতি আর তুমি এই কাজ করছো তাও কি এক আধ ঘন্টা সারা রাত কখন কতক্ষণ পরে পরে এই ধুরুম ধুরুম সমাজে ছড়ে দেওয়া দরকার এই বেউকুফির কোন অর্থ নাই বোকামির কোন অর্থ নাই এই নাদানির কোন অর্থ নাই গার্জেন কোথায় আপনার ছেলে বারোটার পরে ঘরে নাই এতটুকু এতটুকু ছেলে গুলাও পাঁচ বছরের ছেলে সাত বছরের ছেলে দশ বারো বছরের ছেলে বড়রা খুব কম আমি দেখেছি আমার অবজারভেশনে বয়স্করা কম যারা ইউনিভার্সিটিতে পড়ে ওই লেভেলের পোলাপান রাস্তায় নাই আপনি কোথায় আপনি কি শিয়াল প্রসব করেছেন রাত্রে মুরগি চুরি করতে গেল আপনি চুরি করেন দেপুলায় আপনার সন্তানেও চুরি করা শিখতেছে হাঁস মুরগি এটা কি আপনি ঘরে আছেন আপনার বাচ্চা ছেলেরা কোথায় তরুণরা কোথায় কোথায় বেরিয়ে গেছে আপনি গেট বন্ধ হয় না কেন এগারোটায় প্রয়োজন অনুমতি না বের হবে কোথায় আছে তারা আপনি খোঁজ নিচ্ছেন না সম্মানিত বুঝতে মহা সমস্যা বেশি বাধা দিতে যাবেন দুই দিন পর আপনি ড্রেনে পড়ে থাকবেন বহু জায়গায় ঘটেছে এগুলা কালচার সংস্কৃতির পরিবর্তন তুর্কিস্তানের খেলাফত সারা পৃথিবী তাদের দেখে একটা সমীহের মধ্যে থাকে তিন মহাদেশের শাসনকর্তা আস্তে আস্তে কামাল আতাতুর্ক সেখানে ক্ষমতায় আসলো ইংরেজরা বসালো সামান্য ভূখণ্ড কোন রকম সাবগা খয়রাত দিয়া সকল ভূখণ্ড নিয়ে নিল ইটালি নিয়ে নিল এক ভাগ ব্রিটেন নিয়ে নিল এক ভাগ তারপরে বাকিগুলা অন্যদিকে চলে গেল অন্যান্য প্রদেশগুলো স্বাধীনতা ঘোষণা করলো ছোট্ট একটু ভূখণ্ড দিয়ে এই হলো তুর্কিরা তোমাদের পিতা ইনি তাহলে আগের পিতারা যাবে কোথায় যাদের ভূখণ্ডের সামান্য একটু তুমি নেতৃতা হইলা আগের অবস্থা কি তারা কোথায় এই হলো ইতিহাসের গতিবিধি মুসলিম যে ওই তাই কয় যা শেখায় তাই করে তার মূর্তি নাকি বানানো হবে আমার দেশে ভালো বানান রিক্সাওয়ালাদের যারা কাজকর্ম করে খায় তাদের পেশাব পায়খানার জায়গা নাই খুব কষ্টে আছে ঢাকার কাউয়াগুলো একটু স্বস্তি পাবে মাথার মধ্যে বসে বসে একটু রিল্যাক্স মুডে পায়খানা করতে পারবে কোথায় চলে গেছে তুর্কির সেই কথিত বানানো মুসলিম মেন্টালিটির বিরুদ্ধে কালচার সেটা মুসলিমরা অ্যাকসেপ্ট করে নাই গ্রহণ করে নাই আই সেই কি করল স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হল আমাদের মহিলাদের পর্দা খুলে দিতে হবে আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম তুমি একটু জায়গা দান করে সাদগা দিয়ে গেল তোমার পাশ্চাত্য তুমি পর্দা খুলে ফেলতে হবে কেন কোরআন তুর্কি ভাষায় পড়তে হবে শুরু করে দিল আন্দোলন আজান দিতে হবে তুর্কি ভাষায় আল্লাহ আকবরের মধ্যে ট্যানরে অনুদূর পড়তে হবে সকল কিছু যারা পর্দা করবে দাড়ি চাচতেই হবে দাড়ি চাচলে তারা সন্ত্রাসী হবে আল্লাহ বাঁচাইছে কালকার আমেরিকার পার্লামেন্টের হামরায় এখনো পর্যন্ত মুসলিমদেরকে দায়ী করা হয় নাই প্রথম দফাতে আমরা বেঁচে গেছি মুসলিম উম্মত আমি বলবো না মুসলিম উম্মতের মধ্যে সন্ত্রাসী নাই তা আমি বলছি না ভুল বুঝার মানুষ নেই তা আমি বলছি না যে সন্ত্রাস করে সে সন্ত্রাসী সে ব্যাপারে আমার কোন দ্বিমত নেই আহলে সুন্নাহ জামাতের আকীদা এটা না যে মুসলিম হয়ে মুসলিম তুমি ফেতনা করে ফেসাদ করবে সমস্যার সৃষ্টি করবে নো নেভার অ্যাকসেপ্টেড না ধৈর্যের সাথে দাওয়াতি কাজ করে যেতে হবে কিন্তু এখানে প্রথম দফাতেই যে কেউ ওপেন চারজন নাকি নিহত হয়েছে পর্যন্ত খবর যা আমার কাছে এসেছে মুসলিমদেরকে এখনো পর্যন্ত দায়ী করে নাই তারপর হয়তো বলবে যে মুসলিম চেতনায় উদ্বুদ্ধ হইয়া তারা পার্লামেন্টে হামলা করিয়াছে এটা বাকি আছে চেতনাটুকু বাকি আছে এখন তারপর হয়তো সারা মুসলিম বিশ্বের ও চান্দা ধরবে কিনা আল্লাহ ভালো জানে যেখানে যা ক্ষতি হয়েছে মুসলিম বিশ্বের সেটা পোষায় দিতে হবে ওই টাওয়ারে হামলার পরে যেটা করেছিল সাবগা দিতেই আছে কোন যুগে ব্রিজ হয়ে গেছে খরচা উঠে গেছে কোন যুগে এখনো টোল দিতেই থাকতে হবে সময় তো উপস্থিতি তাদেরই সভ্যতা তাদের সংস্কৃতি আমরা লালন পালন করি মারামারি করি গুতাগুতি করি খুনাখুনি করি অশান্তির সৃষ্টি করি ক্ষমতা ছাড়তে চাই না ক্ষমতায় বসেই থাকতে চাই এই হামলার কারণ কি আমি ক্ষমতায় বসে থাকতে চাই আমি সরব না সমস্যা তো এই জায়গায় গণতন্ত্রের কথা বলেন তো ক্ষমতা ছাড়বেন না কেন বসে থাকেন কেন ছেড়ে দিন সময় উপস্থিতি তুর্কিস্তানের এগুলো মানুষে মেনে নেয়নি জাতির পিতা একটা কত কিছু ঘোষণা হলো কামাল পাশাকে তার আতা তুর্ক বানিয়ে দেওয়া মহান নায়ক বানিয়ে দেওয়া হলো কিন্তু সে দেশটা তো ছয় শত বছর যেখানে মুসলিম শাসন ছিল সেখানে মসজিদ ছিল সেখানে মাদ্রাসা ছিল আইন এবং বিচার ছিল ইসলামিক আইনে একেবারে কঠিন হেনাপি তারা মোকাল্লে মারাত্মকভাবে সেটা থাক সেই জায়গায় তারা আহলু সুন্দর জামাতের পক্ষে ছিল যদিও বহু শিরিক এবং বেদাতে ছিল কিন্তু মূল নীতি ছিল সেখানে ইসলামে ইসলামেকে সেখানে হঠাৎ করে এসে যদি বলেন তুর্কি জাতির প্রতীক হল মহিলাদের পর্দা খুলে ফেলতে হবে দাঁড়িয়ে চাচাটা খুবই বুজুর্গির কাজ হবে এই দেশে আর এই দেশে কোরআন পড়তে হবে তুর্কি ভাষায় আজান দিতে হবে তুর্কি ভাষায় এইটা কি মুসলমানরা খাবে হুম হুম রাষ্ট্রীয়ভাবে বহু কিছু চাপাইতে পারেন মুসলমানরা খায় নাই খায় নাই এতদিনের পরিবর্তনে সেখানে ইসলামিক পার্টি কয়েকবার ক্ষমতায় এসেছে এখন প্রশ্ন রজব তাইব এরদোয়ান সে আয়া সফিয়ার মসজিদ উদ্ধার করলেন সেখানে কোরআন তালাওয়াত করলেন তিনি কেন মূর্তি বানাইতে চান জবাব খুবই কঠিন আমি সে জবাবের কঠিনের দিকে যাচ্ছি না ওই সিদ্ধান্ত মুসলিম বিশ্বে তার যে একটা একটা পজিটিভ সেন্টিমেন্ট ছিল সেটাকে তিনি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এটা হলো প্রথম এটা আমি বাদ দেন দ্বিতীয় হলো কি যে সংবিধান পরিবর্তন হয়ে যাচ্ছে ইসলামিক আইন হয়ে যাচ্ছে তোমরা দুই একটা মূর্তি বাইরে বানাও বানাও কিচ্ছু যায়ও না আসে না ওটা কাকের জন্য বাংলা ঢাকার কাউয়ার জন্য অক্ষ করে দিলাম পরিবর্তন হয়ে যাচ্ছে সেখানে কালচারাল চেঞ্জ টোটালি সেখানে নাই ওরাও হয়ে গেছে কোন দেশে মিশরে জামাল নাসের এসে একেবারে পুরো আল আজহারের ছাত্রীদের উলঙ্গ হয়ে যেতে হবে এই হতে হবে সেই হতে হবে দাড়ি চাষলেই সে সন্ত্রাসী মেলা কিছু করল এখনো সরকার অন্য হয়ে পরিবর্তন হতেছে কালচার পরিবর্তন হয় নাই সামান্য সামান্য সেটা মুসলিমরা মনের থেকে অ্যাকসেপ্ট করে না সেটাকে কেউ কেউ কখনো কখনো কিছু কিছু ধারণ করে বিভিন্ন কারণে কিন্তু মুসলিম কালচারের পুরাপুরি চেঞ্জ করা সম্ভবপর হয় না আল আজহার মিশরে আবার পর্দা ফিরে এসেছে মিশরে আরেকটু জটিল ইতিহাস আমরা শুনে আসে ইতিহাসটা একটু বেশি হয়ে যাচ্ছে আমার হয়তো আমি ঘুরে যাচ্ছি আমার দিকে মুসলিম বিশ্ব আবার দখল করে নিল তাতারিরা শাইখুল ইসলাম ইবনে তাইমের আগের যুগে মুসলিমরা বের হতে পারে না যেখানে যায় সেখানে আক্রমণ লক্ষ মতান্তরে পনেরো লক্ষ মানুষ হত্যা করেছিল হালাকুখা বাগদাদের খেলাফত ধ্বংস মেরে ফেলেছিল মনে হল যেন ইসলাম ধ্বংস হয়ে গেছে যত বই পুস্তক ছিল তাফসির হাদিস ইতিহাস সব জেলা ফুরাতে ফেলে দিয়েছিল কয়েক মাইল পর্যন্ত নদীর পানি কালো হয়ে গেছিল সেখানেই আবার ইবনে তাইমিয়ার জন্ম সেখানে ইবনে কাইমার জন্ম সেখানে হাফেজ আল মিজির জন্ম সেখানে ইবনে কাসিরের জন্ম এমন সাহিত্যের জন্ম দিলেন কোরআনের তাফসির হাদিসের ফেকের আকিরার যে আগের যুগে বলুন পরের যুগে বলুন কেমন পর্যন্ত এই চা হাফেজ আজাই চার ব্যক্তিত্বের জ্ঞান ছাড়া পৃথিবী অচল এবনে তাইমে হাফিজ আজাহাবি এবনে কাসির এবং এবনে কাইম চারজন ছাড়া পৃথিবীর যে কোনো ইসলাম সভ্যতা অচল অথচ তাতারিরা সব মেরে ফেলে গেছে কি ঘটছে জানেন হালাক ওখানে নাতিরা সব ইসলাম গ্রহণ করে ফেলল তিন ভাগে ভাগ করে দিল একদিকে চুক্তাই একদিকে তুলি খান দুষি খান ইত্যাদি ইত্যাদি সব ইসলাম গ্রহণ করল একেবারে নাতিরা সব ইসলাম গ্রহণ করে ফেলল উনি ধ্বংস করতে চাইল চেঙ্গিস খানের ইয়াসাক চালু করে দিল ইসলামিক আইন মুসলিম বিশ্বকে তুলে দিল সে ইয়াসাক চেঙ্গিস খান বানিয়েছিল তার নিজের বানানো আইন মুসলিম শিশুটাকে চাপানোর চেষ্টা ইমাম ইবনে তার তাফসির উল্লেখ করেছেন আফা হুকমল জাহিলিয়াতি জাহিলিয়াতের শাসন চাও এই তাফসিরে চেঙ্গিস খানের আইন ব্যবস্থার কথা উল্লেখ করেছে এবং জাতিকে তিনি উদ্বুদ্ধ করেছেন এদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ যতক্ষণ পর্যন্ত ইসলামিক আইনেতে ফিরে না আসবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে ইসলামিক আইন বাস্তবায়ন করা শাসকের জন্য ফরজ আপনি ইমাম ইবনে কাসির তাফসির ইবনে কাসির আল মায়েদার নম্বর আয়াত খুলে দেখুন বলে যে সালাফিরা চুপ করে থাকবে কথা বলবে না তুমি কিসের সালাফি তুমি সালাফির জানোই না বহুবার আমি বলেছি এগুলা কোথায় বলেছে ইবনে তাইমিয়া স্বয়ং তাতারিদের বিরুদ্ধে যুদ্ধের সেনাপতিত্ব করেছেন এবার ইবনে কায়েম চৌজি ওস্তাদের সাথে জেল খেটেছেন ইবনে কাসির তার তাফসির এগুলো লিখে যাচ্ছেন আর তুমি বলছো যে তুমি সালাফি তুমি কোন কচুকে হ্যাঁ সালাফি আমি তো বুঝতে পারি না সম্মানিত উপস্থিতি নতুন করে ভুয়া সবক দিতে এসো না কিন্তু সন্ত্রাস করা যাবে না মুসলিম রাষ্ট্র এটা সত্য কথা দুইটার মধ্যে ব্যালেন্স আছে কথা আছে সম্মানিত উপস্থিতি সব ইসলাম গ্রহণ করলো তারা আবার ইসলামী আইনের দিকে ফিরে আসলো এটা আল্লাহর ইচ্ছা রাষ্ট্র কোনো কোন চাপিয়ে দিয়ে মুসলিমদেরকে বেশি দিন ভুল পথে চালাতে পারে না যদি মুসলিমরা সচেতন হয় আকুল কল আস্তাগফিরুল্লাহ মাজমাইন সম্মানিত মুসলমান খুব আলোচনা হচ্ছে রেডিও টিভিতে রবীন্দ্রনাথকে কি আমরা ঘরে ঘরে পৌঁছাতে পেরেছি আমি অনেকগুলো টক শো দেখছি কেন মানুষ রবীন্দ্রনাথ গ্রহণ করলো এক একজনের এক এক জবাব আমি বলি রবীন্দ্রনাথের কবিতার মধ্যে মুসলমানের শব্দ নাই মুসলমানে খাবে কেন সেটা জাতীয় সঙ্গীত বানিয়েছেন সেটা আইনের ব্যাপার সেটা সংবিধানের ব্যাপার সেটা রাষ্ট্রীয় ব্যাপার ছাত্রদেরকে দৈনিক সেটা পড়ানো হয় সেটা গাওয়ানো হয় ঘরে যায় তারা সেটা চর্চাও করে না মনেও রাখে না কেন ওর মধ্যে মুসলমানের কোন শব্দ নাই গ্রামের মসি নেই না খালি পাঠ্যপুস্তক না থাকলে রবীন্দ্রনাথ কোন হাওয়ার মানুষ কেউ কিছুই জানতো না পাঠ্যপুস্তকে আছে পড়তে হয় তাই কেন না কিন্তু নজরুলকে চিনে কেন জানেন মুসলমানের শব্দ তার মধ্যে আছে যারা বাংলায় কথা বলে তাদের ষাট ভাগ মুসলিম সেখানে মহরম আছে সেখানে নবী আছে সেখানে আল্লাহ আছে সেখানে জান্নাত আছে সেখানে জাহান্নাম আছে সেখানে ঈদ আছে সেখানে বিয়ে সাথে আছে সেখানে মুসলমানের মনের শব্দ যত সব আছে তাকেই তো গ্রহণ করবে কারণ এটা কালচার এটা কৃষ্টি আর সেই চঞ্চিতার রবীন্দ্রনাথের পাঁচশত কবিতার মতো মুসলমানের একটা শব্দ নাই তাহলে এই মুসলমানরা কি কারণ রবীন্দ্রনাথকে অ্যাকসেপ্ট করবে কালচারাল অ্যাকসেপ্ট করা নেই করবেও না কারণ তাদের মনের কথা সেখানে নাই সহজ কথা কাজেই আমরা হতাশ হয়ে পড়ি না হতাশ আর কিছু নেই তাই ইয়াসিন রহিল্লাহ রাগারাগি করে মাঝে মধ্যে কিন্তু হতাশ কখনো নই হতাশ হওয়ার কিছুই নাই খালি দাঁড়িয়ে থাকতে হবে وإذ قال طائفة منهم لما تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইকতিদা সিরাতুল মুস্তাকিমের মধ্যে মুসলিম কালচার নিয়ে সুদীর্ঘ আলোচনা করেছেন হতাশার সাথে সাথে একটা হাদিস খালি বারবার নিয়ে এসেছেন একদিকে ওইদিকে সমস্যা হবে আরেক দিকে আরেকটা গ্রুপে দাঁড়িয়ে থাকতে হবে লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক কিয়ামত পর্যন্ত তো দল দাঁড়িয়ে থাকবে হয় প্রত্যেক ভূখণ্ডে না হলে প্রত্যেক এলাকায় না হলে প্রত্যেক দেশে না হলে সারা পৃথিবীতে কোথাও না কোথাও হক নিয়ে একটা দল দাঁড়িয়েই থাকবে এবং তারা বিজয়ী থাকবে তারা পরাজিত হবে না যত ধরনের কুসংস্কৃতির আমদানি করেন না কেন যত ধরনের ব্যাড কালচার দিয়ে আপনি ভরে দিতে চান না কেন মুসলিম যে একবার ইসলাম গ্রহণ করেছে তাকে ওগুলা বেশি দিন খাওয়ায় রাখা যাবে না সে তার দিকে ফিরে যাবে তুর্কিস্তান ফিরে গেছে Bukhara Samarkand Uzbekistan Kazakhstan Tajikistan মিশর বলেন সব তার নিজের দিকে ফিরে গেছে কুল্লু এর জয়েল আসলি এটা খাওয়ানো যায় না দেখুন তিন তবাকা এই আয়াতটা যে আমি তেলাওয়াত করেছি যে প্রতিবাদ করে কি হয় প্রতিবাদ তো করতেই হবে তাহলে যে একটা দল যারা বাঁচিয়ে রাখবে অনেকে বলে উনি গোড়া আর উনি হলেন খুব ভালো মানুষ কেননা খুব সংস্কৃতি মোনা আমি বলি সংস্কৃতি মোনা ভালো কথা সেটা তার বিষয় কিন্তু গোড়া ছাড়া কোনদিন হক টিকে থাকে না গালি যতই দিই আমরা যতই সমালোচনা করি না কেন যিনি গোড়া তিনি শেষ পর্যন্ত কি রাখেন হক তাকে সমালোচনা তাকে না থাকতে পারে কিন্তু শেষ পর্যন্ত যাবেন কার কাছে দেখবেন যে ভালো লাগে না শুনতে কথা তিক্ত তিক্ত কিন্তু ঘুরে আইসা হুজুর এখানে কি হবে এটার নাম হলো গোড়া ধর্মীয় দৃষ্টিতে কোনো গোড়া নেই আসলে হক হকপন্থী সত্যপন্থী তিন প্রকার হয়ে গেল ইহুদিদের মধ্যে ইসরায়েলদের মধ্যে এক প্রকার শনিবারে মাছগুলো আসে কেউ বলেছেন নীল নদী বিভিন্ন নদী যেটাই হোক না কেন নদী আমার বাহাসের দরকার নেই এটা দাউদ আলাহ ইসলাম ওয়াজের সময় না অন্য সময় সে বাহাসের আমার দরকার নেই দাউদ আলাহিসাল্লাতামের জব্বুর শোনার জন্য পাকেরা ঝাঁক ধরত মাসেরা একেবারে নদীর তীরে এসে শুনত ইত্যাদি ইত্যাদি আমার আলোচ্য বিষয় নয় অপব্যাখ্যা শনিবারে মাছ ধরা নিষেধ মাছগুলা তীরে আসে হারাম এজিয়া কোরআনে বহু জায়গায় এসেছে সূরা ওয়াকারে এসেছে অন্যান্য সুরা এসেছে এখন কি করবে একদল মাছ ধরলো না হারাম আমরা ধরব না ধরেই না আরেক দল চিন্তা করল যে তাহলে বুদ্ধি বের করি একটা আমরা বর্ষি দিব এই শনিবারের আগের রাত্রে শনিবার দিন হবে আগের রাত্রে আর হিজরি আর যদি ইসলামিক ক্যালেন্ডার ধরে তাহলে আগের দিন যেভাবেই হোক শনিবার হওয়ার আগে বর্ষি দিব আর শনিবার পাস করে যাওয়ার পরে তারপর বর্ষি তুলব তাহলে তার শনিবারের অপরাধ হলো না আপনারা বুঝেছেন বিষয়টা এইটা না হলো মূর্তি আর ভাস্কর্য এটা নতুন ব্যাপার না বহু পুরাতন ব্যাপার ইহুদিরা খেল মেলা আগে খেলে আসছে আল্লাহর সাথে নাউজুবিল্লাহ মিন যালিক ওয়া মাকার ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আরে শনিবারে নিষেধ শনিবারে আমরা आंख से देखा भी नहीं नाक से सुखा भी नहीं हाथ से पकड़ा भी नहीं চোখদা দেখে নেই নাকদা দা শিখেও নেই হাত দা ধরেও নেই আমি বর্ষি লাগাই দিছি শুক্রবারে বর্ষি তুইলে আনছে রবিবারে এটা হলো মূর্তি আর ভাস্কর্যর পার্থক্য কেউ কেউ মাছের গন্ধ পায় করে মাছের গন্ধ আসে কোথার থেকে জিজ্ঞাসা করে এই তোমার বাড়ির থেকে মাছের গন্ধ আসতেছে মাছ পেলা কই মাছ ধরছো নাকি শনিবারে অন্যদিন মাছ ধরা অনেক কঠিন ওই দিন সব মাছ ধরে শনিবারে ঝাঁক ধরে আসে সহজভাবে ধরা যায় ব্যাখ্যা অপব্যাখ্যা বের করে এক কান করতে করতে দুই কান করতে করতে বুদ্ধিটা ছড়ে গেল তাই তো শনিবারে নিষেধ আল্লাহর ধোকা দেবে আল্লাহরে ফাঁকি দেবে শরীয়তের ধোকা কিভাবে দেখেন হুজুরদের ধোকা দেখেন তারাও তো কম বোঝে না এই বুদ্ধি বাই করলো কোথার থেকে ছড়ে গেল কালচার অধিকাংশ মানুষ চলে গেল ওই কুপথে ধোকার পথে মিথ্যার পথে একদল সোচ্চার হল তারা সংখ্যায় খুবই কম দাঁড়িয়ে গেল নদীর পারে না এটা চলবে না বন্ধ করা বর্ষি এইভাবে দেওয়া যাবে না বর্ষি বিশ্ব তোমরা শুক্রবারে দাও মাছ ধরে বসে থাকে পরের দিন তোমরা তুলো হারাম এটা এটা এটা হলো তোমার প্রতারণা আর একদল থাকলে চুপ কিছুই বলবো না যারা আজ ভণ্ড সালাফি চুপ করে থাকার নাম সালাফিয়ত এটা সালাফি না চুপ কিন্তু সালাফিদের অধিকাংশই সোচ্চা দুই চারজন একটু চুপ করে থাকে নিজেদের পক্ষে দলিল নিতে চায় আর কি আবার সবাই আবার রাগ করবেন না সামর্থ্য অনুযায়ী আপনি করবেন ঘৃণা তো করবেন কিংবা যারা প্রতিবাদ করে তাদের সমর্থনটুকু তো করবেন আপনি বিপক্ষে আপনি কিভাবে যান একদল মাজারের ফকির হুজুর চলে যায় শয়তানের পক্ষে একদল চুপ করে তাকে বলে এইটাই সালাফিয়া কোনটাই রাইট নয় তৃতীয় পক্ষ চুপ এরা আমার নসিহত করে যারা প্রতিবাদ করে তাদেরকে ওয়াইদ ক্বালাত তায়ফাতুম মিনহুম লিমা তা'ইজুনা কওমান আও আযাবান শাদীদা তোমাদের এত দরকার কি প্রতিবাদ করার এই বিরোধিতার দরকার কি কালা তাইফাতুম মিনহুম লিমা তাইজুনা কওমান কি কারণ পড়ছে তোমার লিমা তাইজুনা ওয়াজ করছো কেন এদের সামনে আল্লাহ মুহলিকুম আল্লাহর যদি ভালো না লাগে আল্লাহর যদি ইচ্ছার বিরুদ্ধে থাকে আল্লাহ ওদেরকে ধ্বংস করবে আল্লাহ মুহলিকুম আও মুআযিবু আযাবান শাদীদা আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ তাদেরকে শক্ত আযাব দিবে তোমার প্রতিবাদের দরকার কি ওয়াজের দরকার কি দেখুন আল্লাহর দিন শিখেন না আল্লাহর শরীয়ত শিখেন না কোরআনের বিরুদ্ধে নিজের যুক্তি দাঁড় করেন না আপনি দুর্বল দুর্বলই থাকুন আপনি ভুল বতাছেন ভুল বতেই থাকুন কিন্তু কোরআনের গতিবিধি অন্যটা ওয়াইদ ক্বালাত তায়ফাতুম মিনহুম লিমা তা'ইজুনা কওমান আল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা এই যে প্রতিবাদের ঝড় উঠল অনেকেই বলে কি লাভ হলো যদি সেই মুক্তি হয় যে হতেই পারে আমার দায়িত্ব তো আমি পালন করেছি আর গোটা মুসলিম উম্মতের ঘরে ঘরে পৌঁছে গেছে যে কাজটা হারাম এখন যদি কেউ হারাম কাজ করে সেটা তার ব্যাপার কারণ আমাদের দায় দায়িত্ব আমরা পালন করেছি কালু মা জেরাতান ইলা রাব্বিকুম আল্লাহর কাছে আমাদের ওজোর পেশ করতে হবে কিয়ামতের দিন এই সকল দুর্নীতি শয়তানি বান্দরামি হবে শরীয়তের বিকৃতি ঘটবে আর তুমি কথাটাও বলবে না ইলা আল্লাহর কাছে আমার পেশ করতে হবে আল্লাহর বান্দা মুসলিমরা আল্লাহর কাছে পেশ করতে হবে আমি আমার সাধ্য অনুযায়ী ন্যূনতম দায়িত্ব পৃথিবীর বুকে পালন করে এসেছি আল্লাহ আমি যেখানে হাত দিয়ে প্রতিরোধ করতে পেরেছি মান আমিন কুমুন কারণ ফালিউকাইয়ুর হুবিয়াদি যেখানে হাত দিয়ে পেরেছি হাত দিয়ে প্রতিরোধ করেছি যেখানে হাত দিয়ে পারি নাই আমি আমার মুখ দিয়ে প্রতিরোধ করেছি যেখানে পারি নাই ফবে কালবিহি আমি অন্তর দিয়ে ঘৃণা করেছি এবং তা প্রকাশ করেছি আমি ঘৃণা করি ইমান এর বাইরে ইমানের কোন কিছুর অবশিষ্ট থাকে না আমি বেঈমান হয়ে আসিনি আল্লাহ কিছুটা করে এসেছি মাহাবিরাতনি নাও রব্বিকুম তারা যে হেদায়ত হবে না কে জানে আজকে মাছ ধরছে ওয়াজ করব নিষেধ আমি দেখেছি আমার এলাকায় এখন হাট বাজার চতুর্দিকে চিৎকারের জায়গায় লেখাপড়াও করতে পারি না যেখানে থাকে এমন একটা মারাত্মক পরিস্থিতি মাঝে মধ্যে নামি ডাক দেই ধমক দেই গার্জেনদেরকে বলি বাচ্চাগুলো থামাও এই পটকা পটাও করা এই করো করা সেই করা কিছু কিছু যে না থামে তা না খালি দুই তিনজন মানুষের সাথে পাইতাম তাহলে হয়তো এলাকায় হয়তো বা একটা ভালো পথে চলে যেতে পারতো ওয়ালা তা কত অবলম্বন করতেও পারে আমি তো হতাশ হব কেন আমি তো হতাশ হতো বহু কিছুই থামানো যায় পৃথিবীতে যদি একটু সচেতন হওয়া যায় এই যে আমি একটু আগেই বললাম কেন কামার ঘরে তিনশো ষাট মূর্তি ছিল সেখানে বের হয় নাই কামা থেকে মানুষগুলো কি ইসলামের কথা আবার ফিরে আসেনি কেন চেঙ্গিস খান হালাক ওখানে মুসলিম এসে এত ধ্বংস করেছিল তাদের নাতি পুতিরাই আবার ইসলামের পক্ষে তলোয়ার ধরছে তাদেরই পরবর্তী বংশধর সারা বিশ্বের এক আওয়ারে এক কোটি বর্গমান শাসন করেছে তৈমুল্লঙ্গ তৈমুল্লঙ্গের সাথে আল্লাহ ইবনে খালদুনের দেখা হয়েছে পরে তৈমুল্লঙ্গ ওই বংশেরই ইসলাম গ্রহণ করেছে এবং ইমাম আল্লাহ ইবনে খালদুন যাকে সমাজ বিজ্ঞানের পিতা বলা হয় তার সাথে দেখা হয়েছে সেখানে তো একটা কোরআন শরীফ নিয়ে গিয়েছিল একটা জানেন শেষ খন্ডে লিখেছেন ইবনে খালদুন তার ইতিহাসের এই কাহিনীগুলা যে তৈমুর লঙ্গর সাথে আমার দেখা হয়েছে আমি একটা কোরআন কারিম নিয়ে গেলাম একটা জায় নামাজ নিয়ে গেলাম কিছু মিষ্টি নিয়ে গেলাম তৈমুর লঙ্গ কোরআনে কারিমটা মাথার উপরে রাখলো বুঝতে পারছি এটা কোরআন জায় নামাজ জায়নামাজটার মধ্যে চুমা দিল তারপর একটু হালুয়া গ্রহণ করলো তারপরে তার সাথে ইসলাম নিয়ে অনেক কথাবার্তা হলো ইসলামের পক্ষেই তৈমুল লঙ্গ কথা বললো তারপরে হেদায়ত হয় না কখন কে জানে রাষ্ট্র নায়করা পুরো হেদায়ত হয়ে যাবে কি মনে করেছেন আমরা কখনো হতাশ না কার দ্বারা আল্লাহ ইসলামের কোন খেদমত নেবে হালাকু খাচ্ছে চঙ্গিস খানের বংশধররা যদি পরবর্তী মুসলিম বিশ্ব শাসন করে তারা যদি ইসলামিক আইন বাস্তবায়ন করে পরবর্তীতে আমাদের মুসলিম বিশ্বের শাসকেরা যে ইসলামের পক্ষে কাজ করবেন না এটা আপনার কে বলল আপনি আপনার দায়িত্ব পালন করুন সাহসিকতার সাথে সময় তো বুঝতে শিক্ষাবর্ষের শুরু এটা হলো কালচার ব্যাক কালচার কখনো ঘরে ঢুকতে দেওয়া যাবে না এই কুকুর কালচার এই পটকা কালচার এই থার্টি ফার্স্ট কালচার এই আপনার ভালোবাসা এগুলা culture bad culture Baishakhi culture Baishakhi culture তো নাই এখানে এগ্রিকালচার কেন যা সত্য কথা বলছি কেন গ্রাম এলাকায় সব ধান চাষ হয় বৈশাখ মাসে খ্যাত সব বন্ধ কার ঠেকা পড়ছে পেটে নেই ভাত আমি ওই নাচানাচি করতে যাব আমার খেতে আমি ধান আবাদ করবো না ওই বৈশাখী কালচার করবো এগ্রিকালচার করবো না তোমার ওই ব্যাট কালচার করব নাই সম্ভব না সেখানে গ্রামে নাই যেহেতু সরকার কিছু পয়সা দেয়া বোনাস দেয়া মাজার মধ্যে বাস খোটা দিয়ে দাঁড়ায় রাখ দাঁড় করে রাখতে চায় চিন্তাবিদদের অসচায় কাজে ডিসি সাহেবরা ওসি সাহেবরা যাইয়া ওই জায়গা মতে যে একটু হ্যাঁ বৈশাখী বৈশাখী করে ঘরে ফিরে আসে ঢাকার শহরে ছাত্র বাপের খায় আর বলে লাগায় কি করবে ফাঁকা মাঠ আছে ওখানে যে গ্রাম কালচার হলো গ্রামের গ্রামে এখন জায়গা নাই ধান আবাদ করে শহরে নাচানাচি পারে আর পান্তা খায় আর ইলিশ মাছ খায় নাই গিয়ে কালচার থাকবে না কয়েকদিন পরেই বুঝবে রৌদ্রের মধ্যে আমার এই এই দৌড়াদৌড়ি আর কোনো প্রয়োজন নেই এটাও চলে যাবে তো ঈদ যাবে না ঈদ যাবে না এই থাকবে এই কারণে যে তার মনের সব সম্পর্ক man does not live on bread alone মানুষ শুধু খাওয়া খেয়ে বেঁচে থাকতে পারে না মানুষের মনের সাথে যে সংযোগ না একটা হলো ব্রেন একটা হলো মন একটা হলো হাওয়া এটার যে যেটা সংযোগ মনের সাথেও নেই মাথার সাথেও নেই সেটা হলো হাওয়ার সাথে ওটা বেশি দিন টিকবে না আপনার মনের সাথে মিল যেটা সরাসরি মানুষই দেও যাবে কোরবানিও করবে কত নাচ গান উঠে গেছে গ্রাম থেকে তা বুঝতেছেন আপনারা কালচার কালচার হায় হায় গ্রামের সঙ্গীত হচ্ছে না কালচার উঠে যাচ্ছে কৃষ্টি উঠে যাচ্ছে টিভিতে যে ওই কালচার শিল্পীদের যে কি কান্না কাটি দেখলে মনে হয় যে বাপমা মারা গেছে কেন মানুষ দেখতেছে রাত্রি জায়গায় মুসলমানের সন্ধে আর কতদিন ওই পুরুষের নারী মানে নারী পুরুষ মানে নাচতেছে ফাইজলামের কোন অর্থ আছে কারণ বাউলেরও লোকজন নাই ওই নাটক যেটা থিয়েটার করে সেখানেও কোনো লোকজন নাই আর উন্নত মানের গান তো আপনার মোবাইলের মধ্যে আছে ওই গে গে কেরা শুনে ফাঁকা এখন বিরান হয়ে যাচ্ছে মাঠগুলা কিন্তু ঈদ যাবে না এটা মনের সাথে সম্পৃক্ত আত্মার সাথে সম্পৃক্ত ব্রেনের সাথে সম্পৃক্ত ঊর্ধ্ব জগতের সাথে সম্পৃক্ত এটা যাবে না কিন্তু ওয়াজ মাহফিল বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে যদি অনেক ভুল কথা তারা বলে থাকেন এখন যতই বলেন হাট চলছে বাজার চলছে ঘাট চলছে গাড়িতে চলছে যাত্রী মাত্রী চলছে করোনা ভাইরাস খালি ওয়াজ মাহফিলে কিন্তু আটকেতে পারবেন নরেন্দ্র মোদীর পলিসি এটা যত করোনা নাকি ভারতে খালি তাবলিক জামাত থেকে শুরু হয়েছে মানে ঠিক নাই তাবলিক জামাত কাছে আচ্ছা আমরা চুপ করে বয়ে গেলাম তুমি এখন করোনা ঠেকাও কমন সেন্সের বিষয় তো আছে আমরা উনি মাছ পড়তে হবে ডাক্তার সাহেব বলছেন তাকদীর এবং তাদবীর দুইটি আমরা মানে স্বাস্থ্যসম্মত বিধান মানে আমার তাকদীর মানে আমরা আলোচনা জামা কিন্তু মৃত্যুর হার যা বাংলাদেশে পৃথিবীর রেকর্ড ব্রেক আলহামদুলিল্লাহ এই দেশে ভালো ভালো মুসলিমরা অবশ্যই রয়েছেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে কবুল বারো পার্সেন্ট বারো জন এক দুইশো মানুষের দেশে এমনিতেই মরে আল্লাহর কি রহমত আল্লাহর শুক্রিয়া আদায় করেও তো আজ মাহফিলের পারমিশন দেওয়া উচিত মসজিদ থেকে কয়জন করোনা নিয়ে আসছেন কয়জন করোনা নিয়ে যাচ্ছেন আল্লাহর রহমত তাহলে করোনা কাজ করবে না আল্লাহর যদি রহমত থাকে ইব্রাহিম আগুনে জ্বলবে না আল্লাহর যদি রহমত থাকে মুসা আলাইহিসসালাম দরিয়া পাড়ি দিয়ে চলে যাবেন ডুবে মরবে ফেরাউন আমি আমার সতর্কতা অবলম্বন করব আপনার ধর্মীয় ওয়াজ মাহফিল বন্ধ করবেন কেন প্রত্যেক এটা মুসলিম কালচারে রূপান্তরিত হয়েছে যদি খালি মিথ্যা কথাগুলো না বলেন যদি বাজে কথাগুলো না বলেন একজন আরেকজনকে আক্রমণের হাতিয়ার হিসেবে সবাগুলোকে ব্যবহার না করেন কোরআন সত্য শুদ্ধ কথা বললে সেখানে আল্লাহর পক্ষ থেকে তো সেই মুসলিমের হাদিস আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয় ফেরেস্তা নাজিল হয় আল্লাহর করুণা নাজিল হয় প্রতিটি এলাকায় যদি প্রতিটি রাত্রে দিনের কথাবার্তা হয় রহমতের ধারা নাজিল হয়ে যাবে পালা মুসিবত আল্লাহ তুলে নেবেন আরো তুলে নেবেন সোজা কথা বোঝেন না কেন বন্ধ করে দিচ্ছেন কেন সম্মানিত উপস্থিতি বৎসরের সূচনা বই পুস্তক দিচ্ছেন কি বই দিচ্ছেন কি বই দিচ্ছেন একরা বিসমে রব্বিকাল্লাজি খালাক এইটা শুরু হবে পড়া নাম তা আল্লাহ তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখে এবং শিখায় কোরআনের বিদ্যাটা শুরু হবে তো সব স্কুলে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী তাদের শিক্ষা জীবনের সূচনা হবে কিনে সেটা ইংরেজি বছরের সূচনায় শুরু হচ্ছে খ্রিস্টানদের দেখা থেকে সেটা আমরা ঘুরাইতে পারি নাই কতদিনে পারব সেটা অন্য বিষয় সেটা ডক্টর সলিমুল্লাহ খানের কাছে বক্তব্য আছে সেটা বেশ কিছুদিন শুনলাম যাই হোক সম্মানিত শ্রোতৃমণ্ডলী মুসলমানের শিক্ষা তো শুরু হবে আলেপ বা তা জিম হা খা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন দিয়ে তাদের শিক্ষা শুরু হবে যেটা শিক্ষার মূল কোরআন এটা আকাশ কালচার আকাশ থেকে নাজেল হওয়া আল্লাহর কাছ থেকে নাজেল হওয়া কালাম এটা আল্লাহর কালাম সরাসরি আল্লাহর কালাম আল্লাহ পাক পাঠিয়েছেন ফেরেস্তার মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি বিশ্বের নেতা বয়স্তু মুআল্লিমান আমি তোমাদের প্রধান শিক্ষক সারা পৃথিবীর প্রধান শিক্ষক কে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে শিক্ষা আসে কোথা থেকে আল্লাহর কাছ থেকে জিব্রাইলের মাধ্যমে যে শিক্ষার মধ্যে কোনো ভুল নেই কোনো ত্রুটি নেই যেখানে কোন ধরনের সংযোজন করা সম্ভব না সংকোচন করা সম্ভব না সংশোধন আনা সম্ভব না আল্লাহর কাছ থেকে সরাসরি জিব্রাইলের মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষক যিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে কাবার থেকে যে শিক্ষা যে জ্ঞানের মানে সারা পৃথিবীতে হুদাল্লিল আলামিন সারা পৃথিবীর জন্য হেদায়েত যেখান থেকে হবে সেটাকে সংকুচিত করবেন মানে ডক্টর জাকির নায়ককে সংকুচিত করে কি পেয়েছেন কি পেয়েছেন ক্ষতি করেছেন দেশের ক্ষতি করেছেন জাতির ক্ষতি করেছেন যুবকদের ক্ষতি করেছেন ছাত্রদের ক্ষতি করেছেন ছাত্রীদের ক্ষতি করেছেন প্রতিটি শিক্ষিত মানুষের প্রতিটি অশিক্ষিত মানুষের বহু মানুষ বলে ভাই পিস টিভি যেদিনকে বন্ধ সেদিন থেকে আর টিভি দেখি না পিস টিভি চালু হওয়ার পর থেকে কোনোদিন বাজে দৃশ্য আমরা কখনো আর দেখি নাই কি লাভ করেছেন শিক্ষার মাধ্যমে যা দিবেন তা কি দিবেন আমি আগেই বলেছি মুসলিম কালচার বন্ধ করা যাবে না ওটা হলো ভুল কথা অন্য বিপ্লব শুরু হয়ে গেছে নীরবে মানুষ নিজেরাই কোরআন পড়া শুরু করেছে শিক্ষিত সমাজে হয়তো দেখবেন অন্য একটা রাজনীতি করে হয়তো একটা মহিলা পর্দা করে না কিন্তু ঠিকই তার ব্যাগের মধ্যে একটা ছোট কোরআন আছে এই বাংলাদেশে আমি বহু জায়গায় দেখেছি হয়তো পর্দা করে না কিন্তু যখন ওয়াজ শুনে তখন যার যার করে কান্দে এটা কোরআনের আসর আজকে আমি কোরআনের আসর নিয়ে আমি কথা বলছি না মিথ্যা কথা বলে না কিন্তু পর্দাকে আমরা ব্যাপারটাকে সরাসরি জেনা বলি না না না এটা আল্লাহ নবী বলেননি আল্লাহ বলেননি পর্দা আপনার জন্য ফরজ এটা মুসলিম কালচার মুসলিম শরীয়তও বটে সেটা আপনি করবেন কিন্তু আইন যখন আসবে ফতোয়া যেটা আসবে দুইটা এক নয় সরাসরি জেনা আর ব্যাপারটা এক নয় দাঁড়িয়েছে স্যার আইনগত অপরাধ আর জেনার আইনগত অপরাধ এক না দ্বন্দ্ব এক না তো যখন ফতোয়ায় যাবেন তখন সাবধান যখন ওয়াজ করবেন তখন আপনি তো ওয়াজ করবেন আলহামদুলিল্লাহ দুইটার পার্টে ভাগ আছে আপনি কি দিয়ে শুরু করবেন না দুই তিনটা প্রেসক্রিপশন দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি একটা হলো বছরের শুরুতে যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন মাদ্রাসায় তো মাশাআল্লাহ বহুত দিচ্ছেন মসজিদে বহুত দিচ্ছেন কোটি কোটি টাকা দিচ্ছেন আল্লাহ আপনাদের মনটাকে আরো বড় করে দেখ আলহামদুলিল্লাহ আগে কিন্তু এত এত হতো না বহুত কান্নাকাটি করতে হতো দুই চারটা টাকার জন্য একটা মসজিদ শুরু করতে করতে দশ বছর লেগে যেত সাত পিটতে এখন কিন্তু তা লাগে না আল্লাহ মানুষকে কিছু পয়সাও দিয়েছেন ধনীদেরকে আল্লাহ মনও দিয়েছেন আর আমরা বক্তব্য ভয় দিলে তারা একটু তাসিরও করছে তাদের মনের মধ্যে দিচ্ছেন তারা আলহামদুলিল্লাহ কিছু একটু প্ল্যান করে পয়সাগুলো ব্যয় করতে হবে সেটা কি সেটা অনেক টিভির মালিক আছেন আমি জানি তাদের আহলাদিস আরো আছেন আমি নাম বলবো না আপনারা শুধু রমজানে কোরআনের প্রতিযোগিতা দেন ভালো কথা কিন্তু কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে আলে বা তাসা থেকে শুরু করতে হবে আন্নাকুম বা আন্নাকুম দিয়া নিজেদের টিভি থাকলে দৈনিক একটা ঘন্টা সেখানে দিতে হবে যাদের টাকা পয়সা আছে টিভিতে ঘন্টা কিন্তু সময় কিনতে পাওয়া যায় এক ঘন্টা আধ ঘন্টা কিনে নেবেন প্রত্যেকে ধনী মানুষ টিভি থেকে দৈনিক যেন কয়েকটা টিভির থেকে কোরআন শিক্ষা লেব্বাত প্রাথমিক শিক্ষাগুলো হয় তাতে কি হবে জানেন ঘরে ঘরে গ্রামে গ্রামে আর বস্তিতে পৌঁছে যাবে স্কুলগুলো বন্ধ থাকার কারণে ভকাটের সঙ্গে এত বাড়ছে স্কুলে যেতে পারছে না বাচ্চারা পথে পথে শয়তানি করতে স্যার দৌড়াইতে সারাদিন বাচ্চা তো বাচ্চা আপনারা ঠেকাবেন কি দিয়ে স্কুলগুলো খুলে দেন স্কুলগুলো খুলে দেন কলেজগুলো খুলে দেন সব খুলে দিয়েছেন খালি ওয়াজ মাহফিলগুলোর বাধা আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাধা কি পরিকল্পনা কি মাথা বোঝা কঠিন খুব জটিল বদ্ধ ব্যাপার এখান থেকে উতরে আসতে হবে সরকারকে সাহস করতে হবে সম্মানিত উপস্থিতি এই হল দ্বিতীয় দিক আর আরেকটা পথ আছে সেটা হলো ঘরে ঘরে কোন তালিমের অনেক কারি সাহেব আছেন অনেক হাফেজ আছেন অনেক আরবি ভালো জানেন তাদেরকে আপনারা একটা করে স্কলারশিপ দেন অমক মসজিদের কারি সাহেব তুমি দশজন দশজন করে পড়াবে তোমাকে আমরা মাসে পাঁচ হাজার করে দেব মসজিদ বানাচ্ছেন মাদ্রাসা বানাচ্ছেন সব করছেন ভালো কথা বিপদকালে সহযোগিতা করছেন কিন্তু কালচারকে আরো শক্ত করতে হলে কৃষ্টিকে আরো মজবুত করতে হলে ধারাবাহিক হতে হলে আপনার ব্রেনটাতে কাজ করতে হবে প্রতিটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের মারাত্মক চাপ রয়েছে অতিষ্ঠ করে ফেলেছে সে কাহিনী আমি বলতে চাই না কান্দা আসাদের সোজা কথা চাপ কি যে মারাত্মক বিপদ সৃষ্টি করেছে মাননীয় প্রধানমন্ত্রী জানেন কিনা তা আমি জানি না কি যে নীরব দুর্নীতি করতেছে যাদেরকে যেখানে চেয়ারম্যান বানানো হয়েছে যাদেরকে যেখানে সরকারি প্রতিনিধি বানানো হয়েছে চুষে চুষে পাড়াইয়ে গালিয়ে তাদেরকে চ্যাপ্টা করে ফেলছে মানসিক ভাবে নানান ভাবে তছনছ করে ফেলেছে আপনাদের এই প্রতিনিধিরা মারাত্মক দুরবস্থার সৃষ্টি করেছে সেখানে ধনীদের এগিয়ে আসতে হবে কি একটু করে যে কোরআন পড়তে জানে মসজিদে মসজিদে মাদ্রাসা মাদ্রাসায় যে ছাত্ররা আছে তাদেরকে আপনারা একটু একটা ফ্যান সৃষ্টি করেন তাদেরকে বলে ওই বস্তির দশজনকে পড়াবা তুমি ওই গ্রামে ওইখানে দশজনকে পড়াবা এটা আর স্কুলের যারা আছেন মাদ্রাসা যারা আছেন ধর্মীয় শিক্ষক বাড়িয়ে দিন একটা পিরিয়ড বাড়িয়ে দিন যেখানে শুধু কোরআনই শেখানো হবে অত্যন্ত ধীর স্থির ভাবে এবং তারা সেখানে ভালোভাবে পড়তে পারবে মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় হালকায় হালকায় বস্তিতে বস্তিতে স্কুলে আলাদা প্রোগ্রাম নিতে হয় আপনাদেরকে এদেশে এখন পয়সার অভাব নেই আলহামদুলিল্লাহ বহু মানুষের বহু পয়সা দিবেন এভাবে মুসলিম কালচারটা শক্ত হবে তারপরে ইউটিউবের মাধ্যমে টিভির মাধ্যমে বই পুস্তক এখন আছে যত এই ঘিয়ের মতো ছোট ওই যে এক পশ্চিমা জমিদার বাড়ি কাজ করে দারোয়ান আর ঘি খাওয়ার শখ হয়েছে ঘি একটু চুরি করে নেয় কি দেখাবে জানে না পান্তার মতো মিশেছে কি খালি ভাসে ও যতই ঠাসে ততই ভাসে জমিদার মশাই ঘি খায় না গু খায় গো যতই ঠাসিয়া ধরি ততই ভাসিয়া উঠে মানে যতই চাপি ততই ভাসি ওঠে এটা কোরআনের এলেন এটা সুন্নার এলেন এটা হাদিসের এলেন এটা আমার রুহের এলেন আল্লাহর পক্ষ থেকে আসা এলেন এটাকে ঠাসিয়া ধরিতে পারিবেন না এটা ভাসিয়েই উঠিবে কিন্তু পরিকল্পনা নিতে হবে আজকে আমি আর বক্তব্য বাড়াচ্ছি না অনেক ভাইরা অসুস্থ আমাদের মোমেন ভাই মসজিদের হ্যাঁ মারা গেছে খবর আসছে ফোনে দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছিলেন এই মসজিদে ঢোকার আগে জানতে পারলাম হাসপাতালে আবার এ চলছে মারা গেছে ইন্নালিল্লাহে ওয়া রাজিউন আপনারা দোয়া করবেন তারপর আমাদের লোকমান ভাই মাহমুদ আবাজিনের উপরে মহিলাদের সাথে যিনি সবসময় যুক্ত থাকেন এবং যত সহযোগিতা কালেকশন করেন দায়িত্ব পালন করেন ওনার সঙ্গে লোকমান ভাই এখানকার প্রায় পাঁচ অক্টের মুসল্লিও তিনি অত্যন্ত বিনয়ী ভদ্র মানুষ তিনিও হাসপাতালে আছেন তার জন্য দোয়া করবেন আমরা তো আসি মাঝে মধ্যে মসজিদে এনার রেগুলার মুসল্লি বলতে গেলে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখবেন আমার এক নিকট আত্মীয় কবি কাছের তিনি অনেকটা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন খুব কঠিন অবস্থা বাহিরে চিকিৎসাধীন আছেন তার জন্য দোয়া করবেন আরো কে কে দোয়া চেয়েছেন তাদের জন্য ও একজন সবার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যারা মারা গেছেন তাদেরকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন তাদের জন্য গুনাহখাতা মাফ করেন যারা বেঁচে আছেন তাদেরকে যেন আল্লাহ পাক সুস্থতা দান করেন আকুল কাউলে হাজা ওয়াস্তাগফিরুল্লাহ ولكم أجمعين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شطر شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيدكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر